ফৌজি বাণিজ্য বাংলাদেশে সামরিক বাহিনীর বাণিজ্যিক সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস এবং তার পরিধি কতটা ব্যপ্ত সে কথা আমরা শুনেছি ফৌজি বাণিজ্যের প্রথম পর্বে দ্বিতীয় পর্বে আমরা নজর দেব বাংলাদেশের সামরিক বাহিনীর বাণিজ্যিক কার্যক্রমে পাকিস্তানের প্রভাবের দিকে বাংলাদেশের সামরিক বাহিনীর বাণিজ্যে জড়িত হওয়ার বিষয়টি যে শুধুমাত্র পাকিস্তান থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া তাই নয় বরং সামগ্রিকভাবে এ বিষয়ে পাকিস্তানের দৃষ্টান্তকে মডেল হিসাবে অনুসরণের লক্ষণ সর্বত্রই সুস্পষ্ট সাতচল্লিশে পাকিস্তান প্রতিষ্ঠার পর ফৌজি ফাউন্ডেশন প্রায় দুই দশক সচল থাকার পরও পঁয়ষট্টির পাক ভারত যুদ্ধের পর পাকিস্তানের সামরিক কর্তারা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন ফৌজি ফাউন্ডেশন থাকার পরও আবার কোন যুক্তিতে পাকিস্তানে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট গঠিত হয়েছিল এ প্রশ্নের জবাবে Military incorporated inside Pakistan's military economy গ্রন্থের রচয়িতা ড আয়েশা সিদ্দিকা বলছেন Well, in fact, there are four foundations. There is the Army Welfare Trust, there is Behriya Foundation of the Navy, there is uh, Shaheen Foundation of the Air Force, uh, and now there is also the Pakistan Ordnance Factories Foundation. আসলে আরও চারটি ফাউন্ডেশন গঠিত হয় সেনাবাহিনী প্রতিষ্ঠা করে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট নৌবাহিনী বেহেরিয়া ফাউন্ডেশন বিমান বাহিনী শাহিন ফাউন্ডেশন এবং এখন হয়েছে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি ফাউন্ডেশন এর কারণ অংশত আন্তঃবাহিনী প্রতিযোগিতা যদিও তিন বাহিনীর জন্য প্রতিষ্ঠিত ফৌজি ফাউন্ডেশনের সুবিধা সবচেয়ে বেশি ভোগ করছিল সেনাবাহিনী তবুও সেই সেনাবাহিনী প্রথমে আরেকটি প্রতিষ্ঠান আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট চালু করে তখন তাদের যুক্তি ছিল যে সেনাবাহিনী যেহেতু সবচেয়ে বড় বাহিনী এবং সর্বাধিক সংখ্যক সেনা সদস্য প্রতি বছর অবসরে যায় তাই ফৌজি ফাউন্ডেশনের আয় তাদের জন্য যথেষ্ট নয় নয় এরপর উনিশশো uh, সালে বিমান বাহিনী প্রতিষ্ঠা করে শাহিন ফাউন্ডেশন এবং নৌবাহিনী চালু করে বেহেরিয়া ফাউন্ডেশন উনিশশো একাশিতে uh, started its বাংলাদেশেও একই যুক্তি দেখিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠার উনিশশো সালের জুন মাসে এই ট্রাস্ট যাত্রা শুরু করলেও মাত্র দুই দশকের মধ্যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পদের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে সেনা কল্যাণ সংস্থার ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি ততটা দর্শনীয় না হলেও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ক্ষেত্রে চিত্রটা কিন্তু একেবারেই বিপরীত বলা চলে ট্রাস্টের বাণিজ্যিক প্রকল্পগুলো অনেক বেশি লাভজনক আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের নিয়ন্ত্রণ তার ট্রাস্টি বোর্ডের হলেও তার কার্যকর নিয়ন্ত্রণ মূলত সেনা সদরে কেন্দ্রীভূত সেনাপ্রধান হলেন ট্রাস্টের প্যাট্রন বা পৃষ্ঠপোষক আর চেয়ারম্যান হলেন অ্যাডজুটেন্ট জেনারেল এবং সচিব ছাড়া বাকি ছজন সদস্যই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার অধিকারী সামরিক কর্মকর্তা ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে জানার জন্য সেনা সদরের সাথে যোগাযোগের পর কয়েক মাস অপেক্ষা করেও সেনাবাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে এই ট্রাস্ট যখন প্রতিষ্ঠিত হয় তখন সেনাবাহিনীতে ছিলেন এবং বর্তমানে সামরিক ও নিরাপত্তা বিষয়ে গবেষণা করছেন এমন একজন হলেন অবসরপ্রাপ্ত major general M Moniruzzaman general Moniruzzaman সেনাবাহিনীর এ ধরনের বাণিজ্যে জড়িত হওয়া সমর্থন না করলেও এর প্রতিষ্ঠাকালের ঘোষিত উদ্দেশ্য সম্পর্কে বলেন এটার ব্যাখ্যা হচ্ছে যে এখান থেকে যে এগুলো লাভজনক প্রতিষ্ঠান এবং এটা ব্যবসায়িক ভিত্তিতে চালানো হয়ে থাকে এখান থেকে যে লাভটা আসবে সেটা দিয়ে সৈনিকের কল্যাণে ব্যবহার করা হবে এ ধরনের ট্রাস্ট প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক প্রকল্পে জড়িয়ে পড়ার ক্ষেত্রে বাংলাদেশের সামরিক বাহিনী যে শুধু পাকিস্তানের মডেল অনুসরণ করেছে তাই নয় অন্তত একটি উদ্যোগের ক্ষেত্রে সরাসরি পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ছাপ সুস্পষ্ট সেনাবাহিনী সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রকল্পগুলোর তথ্য অনুসন্ধানের অংশ হিসাবে আমি গিয়েছিলাম খুলনার কাছে মংলা সিমেন্ট ফ্যাক্টরিতে এখানে জায়গা কতটা সেনা কল্যাণ সংস্থার এই প্রকল্পে ten point six acre ten point six six এই শুধু এটা আর টেন পয়েন্ট সিক্স আমাদের মিল দুইটা মিল দুইটা একটা ক্যাপাসিটি পঁয়ত্রিশ টন পার আওয়ার একটা ক্যাপাসিটি পঁয়ষট্টি টন পার আওয়ার আমাদের মেশিনারিজ কিন্তু অ্যাবসোলিউটলি ওয়েস্টার্ন অরিজিন মেনলি সব জার্মানির মংলা সিমেন্ট ফ্যাক্টরির প্রথম ইউনিটটি চালু হয় উনিশশো সালে তখন ওই ইউনিটের উৎপাদন ক্ষমতা ছিল ঘন্টায় পঁয়ষট্টি টন দুই সালে মংলা সিমেন্ট ফ্যাক্টরিতে সংযোজিত হয়েছে দ্বিতীয় আরেকটি ইউনিট যেটির উৎপাদন ক্ষমতা ঘন্টায় পঁয়ত্রিশ টন অর্থাৎ এখন এটির মোট উৎপাদন ক্ষমতা ঘন্টায় একশো টন আমরা একটা মিলে ঢুকছি সেনা কল্যাণ সংস্থার এই সিমেন্ট বাজারে এলিফ্যান্ট ব্র্যান্ড নামে পরিচিত তবে এই প্রতিষ্ঠানও দুই থেকে দুই সালের মধ্যে লোকসানের মুখে পড়েছিল অবশ্য দুই ও দুই সালে মোংলা সিমেন্ট তার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মুনাফা করেছে দুই হাজার আটে যেখানে তাদের লক্ষ্য ছিল বারো কোটি টাকা সেখানে মুনাফা পৌঁছেছে চব্বিশ কোটি টাকায় এক হিসাবে দেখা যায় সেনা কল্যাণ সংস্থার সবকটি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মোট মুনাফা যা তার প্রায় অর্ধেকটাই এসেছে এই একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে আমরা এখানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড যেটা নতুন হয়েছে সেটা অনুযায়ী আমরা টেস্ট করে থাকি তো এখানে ফার্স্ট আমরা সিমেন্টের স্ট্রেন ফাইননেস সেটিং টাইম এগুলো টেস্ট করি এবং আমাদের সমস্ত ইকুইপমেন্টগুলো ইউকে থেকে এই সিমেন্ট কারখানার ইতিহাস অনুসন্ধানে জানা যায় যে উনিশশো সালের তেরোই অক্টোবর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয় যে চুক্তির মূল বিষয় ছিল পাঁচ কোটি মার্কিন ডলার ঋণ সুদের হার ছিল শতকরা মাত্র দুই শতাংশ পাকিস্তানে তখন জেনারেল জিয়াউল হকের শাসনামলের অবসান ঘটেছে মাত্র মাস দুতিনেক আগে রহস্যজনক বিমান দুর্ঘটনায় জেনারেল জিয়া নিহত হবার পর তৎকালীন সিনেটের চেয়ারম্যান ইসাক খানের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনের প্রস্তুতি যখন চলছিল তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল আসলাম বেগ সে সময়ই পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জন্য এই ঋণ মঞ্জুর করে এই ঋণের কিছুটা অংশ দিয়ে অর্থায়ন করা হয় বাংলাদেশে সেনা কল্যাণ সংস্থার প্রকল্প মংলা সিমেন্ট কারখানার এক্ষেত্রে সরকারি একটি নথিতে দেখা যায় রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির সাথে অসঙ্গতি থাকলেও এই প্রকল্পের যন্ত্রপাতি সংগ্রহে সেনা কল্যাণ সংস্থার তেমন একটা সমস্যা হয়নি সেনা কল্যাণ সংস্থার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের কাছে আসা উনিশশো এর ছয়ই জুন তারিখ সম্বলিত একটি চিঠিতে লেখা হয়েছিল সেনা কল্যাণ সংস্থা এবং পাকিস্তানের হেভি মেকানিক্যাল কমপ্লেক্স লিমিটেডের সাথে চুক্তির সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তান সরকারের চুক্তির কিছু অসঙ্গতি রয়েছে প্রাতিষ্ঠানিক চুক্তিতে অগ্রিম প্রদানের কথা রয়েছে কিন্তু রাষ্ট্রীয় চুক্তিতে তা নেই এ ব্যাপারে সত্তর আমাদের প্রয়োজনীয় ব্যাখ্যা আবশ্যক এই প্রকল্পের অর্থায়ন যখন জোগাড় করা হয় বাংলাদেশে তখন ছিল সামরিক শাসন আর সে সময়ের পদস্থ সেনা কর্মকর্তাদের মধ্য থেকে বিবিসিকে নিশ্চিত করা হয়েছে যে ঢাকায় তৎকালীন পাকিস্তানি হাইকমিশনার নিজে বেশ উদ্যোগী ছিলেন যাতে পাকিস্তানি ওই ঋণ সেনা কল্যাণ সংস্থার সিমেন্ট প্রকল্প বাস্তবায়নের কাজে লাগে উপমহাদেশের সামরিক বাহিনীগুলোর বিষয়ে বিশেষজ্ঞ ড আয়েশা সিদ্দিকা বলছেন বাংলাদেশের সামরিক বাহিনীকে পাকিস্তানের এ ধরনের সহায়তার বিষয়টি মোটেও অস্বাভাবিক নয় There is uh, a keen interest in building links with Bangladesh. Uh, I mean, older officers, uh, Pakistani army officers who have connections কারণ হচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা পাকিস্তান সেনাবাহিনীর পদস্থ এবং পুরনো অনেক কর্মকর্তাই চান বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আমি এমন অবসরপ্রাপ্ত এক জেনারেলকে চিনি যিনি এখন ব্যবসা করেন এবং অহরহই বাংলাদেশে যাওয়া আসা করেন তাকে একজন যোগাযোগকারী মাধ্যম হিসেবেও বর্ণনা করা চলে আমি এমন আলোচনায় অংশ নিয়েছি যেখানে পাকিস্তানের বিমান বাহিনী ও সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তারা এমনভাবে কথা বলেছেন যাতে মনে হয় তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে পাকিস্তানের সম্প্রসারিত রাজনৈতিক বা কূটনৈতিক অঙ্গ বলে মনে করেন সুতরাং uh, তারা যে বাংলাদেশের সামরিক বাহিনীকে এক্ষেত্রে সহায়তা দিতে আগ্রহী হবেন uh, এতে বিস্মিত হবার uh, কিছু ওয়েল বাণিজ্যিক এসব প্রকল্প গ্রহণ এবং পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর জবাবদিহিতা এবং স্বচ্ছতার প্রশ্নে বাংলাদেশে এখনও কোনো রাজনৈতিক উদ্যোগ দেখা যায় না আর তাই সামরিক বাহিনীর শৃঙ্খলার যে বন্ধন তার মোড়কে এসব বাণিজ্যিক উদ্যোগের বিষয়ে এক ধরনের গোপনীয়তার নীতি অনুসৃত হয় ফলে যেসব শিল্প ও বাণিজ্যিক উদ্যোগ বা প্রকল্পে সামরিক বাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সেগুলোর বিষয়ে খুঁটিনাটি তথ্য পাওয়া প্রায় অসম্ভব ফৌজি বাণিজ্যের তৃতীয় পর্বে আমরা নজর দেব সামরিক বাহিনীর বাণিজ্যে সম্পৃক্ত হবার শুরুটা যেখানে সেই সেনা কল্যাণ সংস্থার কার্যক্রমের দিকে